আজন্ম সৈনিক আমি মোর নাহিক মৃত্যু ভয় মানি নাকো আমি বাধা ও বিঘ্ন মানি নাকো পরাজয় মোর আরাধ্য মোর চির চাওয়া পরম শক্তিমান মোরে বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের ভেদা ভেদে থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের ভেদা ভেদে থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি সম অধিকারের কথা যারা বলে বারে বার তারাই তো কেড়ে নেয় নারীদের অধিকার সম অধিকারের কথা যারা বলে বারবার তারাই তো কেড়ে নেয় নারীদের অধিকার পথে পথে লাঞ্ছিতা নির্দোষ মা বোন পথে পথে লাঞ্ছিতা নির্দোষ মা বোন এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে দিননি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের ভেদাভেদ থাকবে এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে দিননি এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এই তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি গণতন্ত্রের নামে যারা নাই ক্ষমতা খুন হয় তাদের হাতে মজলুম জনতা গণতন্ত্রের নামে যারা নেই ক্ষমতা খুন হয় তাদের হাতে মজলুম জনতা সমাজে হত্যা খুন আর সন্ত্রাস সমাজে হত্যা খুন আর সন্ত্রাস এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এই তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের ভেদাভেদ থাকবে এই তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এই তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের ভেদাভেদ থাকবে এই তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার ওরাই কেড়ে নেয় বারবার কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার ওরাই কেড়ে নেয় বারবার নির্যাতনের শিকলে মোরা বন্দি থাকবো নির্যাতনের শিকলে মোরা বন্দি থাকবো এ তো মেনে নেওয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে যায় না মানুষ মানুষের কাছে জিম্মি এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষে ভেদাভেদ থাকবে এ তো মেনে নেয়া যায় না মানুষ মানুষের কাছে জিম্মি